আঠারো নম্বর প্রশ্ন বলছেন বেতরের সলাৎ আদায় না করলে কি গুণা হবে বেতরের সলাৎ আদায় করা ইমাম বাবু হানিফা রহমহল্লার হবে ওয়াজিব আর ওয়াজিব ছুটে গেলে গুণা হবে তাহলে হানাফি হবে অন্য অন্য মজহাবে ওয়াজিব নয় কারণ তাদের কাছে ওয়াজিব আর ফরজে কোনো পার্থক্য নেই সুতরাং ওয়াজেব তারা বলেননি কি বলেছেন সুন্নাতে মোয়াক্কাদা তবে এই সুন্নাত মোয়াক্কাদা যতগুলি সুন্নাত রয়েছে সলাতের ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ সন্ন্যাত বেতরের সালাত জি এমনকি ফজরের যে দুই রাখা সন্ন্যত তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ রসুল্লাহ সফরে এই দুটো সন্ন্যতে মোয়াক্কাদা সালাদ ছাড়েননি ফজরের দুই রাখা সালাদ সন্ন্যত আর বেতর কখনো সফরে ছাড়েননি রসুল্লাহ সাল আলী সাল্লাম সুতরাং বেতর ছাড়লে গোনা হবে হবে তো কাবিরা গোনা হবে এসব বলতে পারবো না তবে এটা অবশ্য বলতে পারবো যেই ব্যক্তি বেতর ছেড়ে দেয় সেই ব্যক্তি ভালো মানুষ নয় এমাম মালিক রহমতুল্লাহ আলে বলেছেন যে ফাইন ফাইনহরাজুল সু যেই ব্যক্তি বেতর ছেড়ে দেয় সেই ব্যক্তি খারাপ মানুষ ভালো মানুষ নয় সে খারাপ মানুষ ভালো মানুষ নয় আর একবার নয় বারবার যদি ছাড়তে থাকে তাহলে তোরাদ্দ শাহাদাত তার সাক্ষী হ্যাঁ কে রেজেক্ট করে দেওয়া হবে সেই ব্যক্তি তাহলে ফাঁসেক হয়ে যাবে ফাঁসেকেরই সাক্ষী নেওয়া যায় না সাক্ষী নেওয়া যাবে না তো আশা করি বুঝতে পারছেন যে আইমাইকে রামগণও এর গুরুত্ব দিয়েছেন এবং রসুল্লাহ আমলেও বেতর গুরুত্ব রয়েছে সুতরাং বেতর ছাড়বে না কমপক্ষে এক রাখাত বেতর পড়ে নেবেন অনেকে বলেন যে বেতর তিন রাখাত না এক রাখাত বেতর হইতে পারে আবার অনেকে বলেন যেমন হামবেলিরা যে অনেকেই যে দুই সাফা জোড়া পড়ার পরে এক এটাও কোনো জরুরি না যদিও সেটা উত্তম কিন্তু শুধুমাত্র এক রাখাত বেতর কেউ যদি পড়ে তো ইনশা আল্লাহ তালা এটা আদায় হয়ে যাবে চার রাখাত ফরজ পড়ে সন্ন্যতে রাতে বা হয়তো পড়লো না তাড়াহড়াতে এক রাখাত শুধু বেতর পড়লো ইনশা আল্লাহ তালা তার এই বেতরের গুরুত্বপূর্ণ সন্ন্যাতটি আদায় হয়ে যাবে ইনশাল এবং তিনি ভালো মানুষের বা ভালো মানুষদের অন্তর্ভুক্ত হবেন